বিপিএস আনসার আজি এলো বিপিএস আনসার হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় ইদর দিনের চিত্র দেখে মরি লজ্জায় ইদর দিনের চিত্র দেখে মরি লজ্জায় ইদর দিনের চিত্র দেখে মরি লজ্জায় ইদর দিনের চিত্র দেখে মরি লজ্জায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় ইদের দিনের চিত্র দেখে মরি লজায় ইদের দিনের চিত্র দেখে মরি লজায় ইদের দিনের চিত্র দেখে মরি লজায় ইদের দিনের চিত্র দেখে মরি লজায় বয়ফ্রেন্ড সব এক হয়ে গার্লফ্রেন্ডকে মারে কর প্রেম প্রীতি জন্মে ঈদে চল রে তোরা চল বয়ফ্রেন্ড সব এক হয়ে গার্লফ্রেন্ডকে মারে কর প্রেম প্রীতি জন্মেই দে চল রে তোরা চোর দেবর ভাবি শালি দুলা ম্যাডাম মামা তো ফুপা তো চাচা তো জেঠা তো অজানা বোনের নাম ছে ঢক দেবর ভাবি শালি দুলা ম্যাডাম মামা তো ফুপা তো চাচা তো জেঠা তো অজানা বোনের নাম ছে ঢক জয় জয় জয় জয় জয় রে জয় রে জয় জয় জয় জয় জয় যায় রে যায় রে যায় ঈদের দিনে ঘর ছেড়ে সব প্রেম করিতে যায় ঈদের দিনে ঘর ছেড়ে সব প্রেম করিতে যায় ঈদের দিনে ঘর ছেড়ে সব প্রেম করিতে যায় ঈদের দিনে ঘর ছেড়ে সব প্রেম করিতে যায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় ঈদের দিনের চিত্র দেখে মরিল যায় ঈদের দিনের চিত্র দেখে মরিল যায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় যুবক শ্রেণীর দলগুলো সব লাইন ধরে যায় ঈদের খুশি করে তারা না পাক সিনেমায় যুবক শ্রেণীর দলগুলো সব লাইন ধরে যায় ঈদের খুশি করে তারা না পাক সিনেমায় আসরে গাজা মাস্তি মজা বেহুদা তামাশা বেহায়া খোলাসা এমনই হামেশা ঈদের খুশি নয় আসরে গাজা মাস্তে মজা বেহুদা তামাশা বেহায়া খোলাসা এমনই হামসাইদের খুশি নয় চাই চাই চাই চাই চাই রে চাই রে চাই চাই চাই চাই চাই চাই রে চাই রে চাই ঈদের দিনে এসব থেকে দূরে থাকতে চাই ঈদের দিনে এসব থেকে দূরে থাকতে চাই ঈদের দিনে এসব থেকে দূরে থাকতে চাই ঈদের দিনে এসব থেকে দূরে থাকতে চাই হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় হায় হায় হায় হায় হায় রে হায় রে হায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় ঈদের দিনের চিত্র দেখে মরি লজ্জায় ঈদের দিনের চিত্র দেখে মরিল যায় ঈদের দিন বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় BPS pre cadet Madrasa Chandpur rail gate Laksam Comilla সৌজন্যে রিদম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com অথবা zero one eight two nine two three one two zero one